إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইমাম আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ আলাই রচিত আকিদাত তাহাবিয়া এই কিতাবের মধ্যে আমরা ছিলাম তিনি বলেন যে আল্লাহ তালা হচ্ছেন কদিমুন বিলা ইবতেদা দা ইমুন বিলা ইন্তেহা আল্লাহ আদিহীন অনাদি তিনি অন্তহীন চিরন্তন অর্থাৎ আল্লাহ তালার আগেও কেউ নেই কিছুই নেই এবং আল্লাহ তালার পরেও কিছুই নেই আল্লাহ তালা কোরআনে বলেছেন হুয়াল আউ্ল ওয়ালা আখির আল্লাহ হচ্ছেন প্রথম এবং সর্বশেষ আল্লাহ তালার আগেও কিছু নেই পরেও কিছুই নেই রসুল সাল্লাহ ইসলাম দোয়া করতেন আল্লাহ কবলা কাশাই ও আল্লাহ আপনি হচ্ছেন সর্বপ্রথম আপনার পূর্বে কিছুই নেই ও আংতাল আখিরু ফালাইসা বা আদা কাশাই আপনি হচ্ছেন সর্বশেষ আপনার পরে আর কিছুই নেই সুতরাং আল্লাহ হচ্ছেন সর্বপ্রথম এবং আল্লাহ হচ্ছেন সর্বশেষ অতপর বলা হয়েছে লা ইয়াফনা ওলা ইয়াবিদ আল্লাহ তালার কোনো বিনাশ নেই তিনি অক্ষয় অব্যয় অবিনাশী আল্লাহ তালার কোনো ক্ষয় নেই লয় নেই পতন নেই কুল্লুমান আলাইহা ফান কোরআনে আল্লাহ বলেছেন সব কিছুই ধ্বংস হবে ওয়াবকা ওয়াজহু রব্বিকা জালা আলী অলিক রম আপনার সম্মানিত রবের চেহারাই অবশিষ্ট থাকবে অথবা বলা হয়েছে আল্লাহ ইয়াকুনু ইল্লামা ইউরিদ তিনি যা চান কেবল তাই হয় আল্লাহ যা চান কেবল তাই সংগঠিত হয় কোরআনে আল্লাহ তালা বলেছেন ওলা কিন্নাল্লাহা ইফ আলু মা ইউরিদ কিন্তু আল্লাহ যা চান তা করেন সুতরাং আল্লাহ তালা যা চান তাই সংগঠিত হয় যা চান না তা সংগঠিত হয় না এবং আল্লাহ যা চান যা ইচ্ছা করেন তাই করেন অতপর বলা হয়েছে লাগুহুল আহাম ওলা তুদ্রিক হুল আফহাম আল্লাহ তালা হচ্ছেন ধারণা কল্পনা এবং অনুমানের বাইরে এবং আকল বুদ্ধির অগম্য অর্থাৎ তিনি বুদ্ধিগ্রাহ্য নন ধারণা কল্পনার কল্পনার বাইরে আল্লাহ তালা এবং বলা হয়েছে যে ওলা ইউসবিহুল আনাম আল্লাহ তালা তার সৃষ্টির অনুরূপ নন আল্লাহ তালার সাথে তার সৃষ্টির কোনো সাদৃশ্য নেই তিনি তার সৃষ্টির মতো নন কোরআনে আল্লাহ বলেছেন লাইসা কামিসলি হিসাই ওয়া বসির আল্লাহ তালার মতো কিছুই নেই তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সুতরাং আল্লাহ তালা তার সৃষ্টির অনুরূপ নন সৃষ্টির সাথে তার কোনো সাদৃশ্য নেই অতপর বলা হয়েছে হাইয়ুন লায়ামুদ তিনি চিরঞ্জীব যিনি কখনো মরবেন না কয়ুমন লায়ানাম তিনি হচ্ছেন চিরজাগ্রত সব কিছুকে যিনি ঠিকঠাক রাখেন যিনি কখনো ঘুমান না আয়তুল কুরসির মধ্যে বলা হয়েছে আল্লাহ আল কয়ুম আল্লাহ যিনি ছাড়ার কোনো ইলাহ নাই প্রকৃত ইলাহ নাই এবং তিনি হচ্ছেন আল হাইয়ু আল কয়ুম যিনি চিরঞ্জীব এবং যিনি সব কিছুকে ঠিক রাখেন যিনি সব কিছুকে ঠিক রাখেন সদা জাগ্রত যিনি লাহুসিনা তু ওয়ালা নাওম আল্লাহ তালাকে কোনো ঘুম এবং নিদ্রা স্পর্শ করে না অতর বলা হয়েছে খলিকুন বিলা হাজা কোন বিলা মকনা আল্লাহ তালা হচ্ছেন কোন প্রকার প্রয়োজন ব্যতীতই সৃষ্টি থেকে কোনো প্রয়োজন ব্যতীতই তিনি সৃষ্টিকর্তা তার কিছুর প্রয়োজন নেই অথচ তিনি সৃষ্টিকর্তা তিনি রিজিক দাতা তিনি সকলকে রিজিক দেন অথচ এতে আল্লাহ তালার কোনোই কষ্ট নেই আল্লাহ তালা কোরআনে বলেছেন আমা খলাকুল জিন্নাউলিংসা আলী আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য অমা উরিদু মিনহুম মিন রিস্কিন অমা উরিদু আয়ুত এমনই আমি তাদের থেকে কোনো রিজিক চাই না এবং তারা আমাকে খাওয়াবে এটাও চাই না ইন্নআল্লাহ হুয়ার রজ্জা কু জুল কুয়াতিল মাতিন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন রাজ্জাক তিনি তো রিজিকদাতা এবং জুল কুয়াতিল মাতিন এবং তিনি হচ্ছেন শক্তিশালী এবং পরাক্রান্ত সুতরাং সৃষ্টি থেকে আল্লাহ তালা রিজিকও চান না আল্লাহ তালাকে খাওয়াবে এটাও চান না বরং আল্লাহ তাদেরকে রিজিক দেন আল্লাহ তালাই তাদেরকে খাওয়ান আল্লাহ কি চান আল্লাহ চান যাতে আল্লাহ তালার ইবাদত করা হয় সৃষ্টি আল্লাহর ইবাদত করুক এটাই আল্লাহ চান আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন ইয়া নাস আং তুমুল ফকর হে মানুষরা তোমরা হচ্ছ ফকির ফকির কার দিকে ইল আল্লাহ আল্লাহর দিকে হামিদ এবং আল্লাহ হচ্ছেন ধনী এবং অমুখাপেক্ষী এবং আল্লাহ হচ্ছেন প্রশংসিত সুতরাং আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ তালাই আমাদের খাওয়ান অতপর বলা হয়েছে তো বিলা মাফা বা আইসুন বিলা মাসাকা আল্লাহ তালা মৃত্যু দিয়ে থাকেন কোনো ধরনের আশঙ্কা ব্যতীতই কোনো ভীতি ব্যতীতই কাউকে তিনি পরোয়া করেন না ক্ষেত্রে এবং তিনি পুনরুত্থান করবেন কোনো প্রকার কষ্ট ব্যতীতই আল্লাহ তালার এতে কোনোই কষ্ট নেই বিনা বিনা কোনো অসুবিধা নেই আল্লাহ তালা অবশ্যই তাদেরকে পুনরুত্থান করতে পারবেন যিনি সৃষ্টিকর্তা এটাতে সন্দেহ পোষণ করার কিছুই নেই আল্লাহ জি খলাকাল মৌতাল হায়াত আলী আই আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের হায়াত এবং মৌত জীবন এবং মৃত সৃষ্টি করেছেন যাতে তিনি দেখে নেন তোমাদের মধ্যে যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী সর্বোত্তম কার্য সম্পাদনকারী সুতরাং জীবন মৃত্যু দাতা আল্লাহ তালাই এবং পুনরুত্থানকারী আল্লাহ তালাই অতপর বলা হয়েছে সমগ্র সৃষ্টি লোক সৃষ্টি করার পূর্বেই তিনি তার সমস্ত গুণাবলী সহ অনাদিকাল থেকে শাশ্বত সত্তারূপে বিদ্যমান আছেন সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহর গুণাবলীগুলা ছিল অস্তিত্বহীনতা থেকে মাকলুককে অস্তিত্ব লাভের কারণে তাদের গুণে কোনো সংযোজন ঘটে নাই নতুন কিছু যুগ হয় নাই আল্লাহ তালার গুণে যেভাবে তিনি তার যাবতীয় গুণাবলী সহ শাশ্বত এবং অনাদি তেমনি তিনি সমস্ত গুণাবলী সহ অনন্ত এবং চিরন্তন মাখলুককে সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করার পূর্বেই তিনি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন সৃষ্টি করার পরে আল্লাহ তালার সাথে গুণের সাথে কোনো কিছু যোগ হয় নাই তিনি শ্রেষ্ঠত্বের অধিকারী এবং অতবার বলা হয়েছে মাখলুককে সৃষ্টি করার পরেই কেবল তার নাম খালেক বা স্রষ্টা হয় নাই অর্থাৎ বরং সৃষ্টির পূর্বেই তিনি অনাদিকাল থেকে বহু আগে থেকেই অনাদিকাল থেকেই তিনি এই খালেক বা স্রষ্টা গুণে গুণান্বিত এবং এই সৃষ্টির যে পরিকল্পনা এবং অস্তিত্ব দান এবং বাস্তবায়নের কারণেই তিনি আলবাহারি বা বাস্তবায়নকারী উদ্ভাবনকারী নামের এই উপাধি পান নাই বরং অনাদি এবং অনন্তকাল ব্যাপী তিনি আলবাহারি উদ্ভাবক গুণে গুণান্বিত প্রতিপালন ব্যতীতই অনাদিকাল থেকেই প্রতিপালক গুণে ভূষিত তিনি যে আমাদের রব আমাদেরকে এখন প্রতিপালন করতেছেন এই জন্যই তিনি রব গুণে গুণান্বিত হন নাই বরং আগে থেকেই অনাদিকাল থেকেই তিনি আর রব গুণে গুণান্বিত অনুরূপ মাহলুক বা সৃষ্টির অবিদ্যমানয় তিনি খালেক বা স্রষ্টা গুণের অধিকারী সৃষ্টি না থাকলেও তিনি খালেক থাকবেন তিনি খালেক গুণের অধিকারী সৃষ্টিকর্তা গুণে গুণান্বিত তিনি সমস্ত মাখলুককে জীবনদানের পর মৃত্যুদান করবেন জীবন দিয়েছেন অথবা তিনি মৃত্যু দান করবেন আবার মৃত্যুর পর পুনরায় জীবন দান করবেন পুনরুত্থান করবেন কিন্তু মৃত্যুর পর পুনরায় জীবনদানের পূর্বেই তিনি আল মহি বা জীবনদানকারী নাম পাওয়ার যোগ্য ঠিক অনুরূপভাবেই মাখলুককে সৃষ্টি করার পূর্বেই তিনি খালেক বা সৃষ্টিকর্তা নামের গুণে গুণান্বিত এটা এই জন্য যে আল্লাহ তালা সব কিছুর উপরে সর্বশক্তিমান সব কিছুর উপরে আল্লাহ তালা সর্বশক্তিমান সবকিছুর উপরে আল্লাহ পূর্ণ ক্ষমতাবান গোটা এবং গোটা সৃষ্টির লোক সবকিছু তারই মুখাপেক্ষী সব বিষয়ে তার নিকট অতি সহজ তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহ তালা এই যে সমস্ত সৃষ্টিকুল রয়েছে সব কিছু আল্লাহর মাখলুক আল্লাহর সৃষ্টি তাদের পর আল্লাহ তালা পূর্ণ ক্ষমতাবান তিনি যখন যা ইচ্ছা তা করতে পারেন তিনি কোনো বিষয় যদি কোন বলেন ফায়া কোন তিনি যখন বলেন হও এটা হয়ে যায় সুতরাং সবকিছুর উপরে আল্লাহ তালা হচ্ছেন পূর্ণ ক্ষমতাবান আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ইন্নামা আমরুহু ইদা আরদা শাইআন আইয়াকুল আলাহু কুন আল্লাহ তালার আদেশ তো এরকমই যখন তিনি কোনো বিষয় ইচ্ছা করেন তখন বলেন কুন ফায়া কুন যখন বলেন হও এটা অমনি হয়ে যায় এবং আল্লাহ আলা কুল্লি কদির আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে সর্বশক্তিমান সবকিছু পূর্ণ ক্ষমতাবান সব কিছুর উপরে পূর্ণ অধিকারী তিনি সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী সমস্ত বিষয়ে আমাদের রিজিক বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়া মুসিবত সমস্ত বিষয় বিষয়ে আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ তালার কাছে মোহতাজ আমরা মুখাপেক্ষী অতবার বলা হয়েছে খলাকাল খলকা বে আলমি আল্লাহ তালা এই সৃষ্টিকে আল্লাহ তালাল আল্লাহ তালার নিজের জ্ঞান দ্বারাই সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআন বলেছেন আল্লাহ আলাম উমান খলাকা আল্লাহ তিফুল খবির তিনি কি জানেন না যিনি হচ্ছেন যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং যিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং সব কিছুর ব্যাপারে খবর রাখেন আল্লাহ বলেছেন আইন্দাহু মাফাতিহুল গাইব আল্লাহ তালারই কিছু নিকট রয়েছে গায়েবের চাবি লা আলামুহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কেউ এটা জানেন না আল্লাহ জানেন গায়েবের ব্যাপারে সুতরাং আল্লাহ তালার ইলম হচ্ছে চিরন্তন যখন কোনো কিছু তিনি করেন এটাতে আল্লাহ তালার ইলমে নতুনভাবে কোনো কিছু অর্জিত হয় না বরং আল্লাহ তালা হচ্ছেন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী অতপর বলা হয়েছে যে অকদ্দার আলাহম আকদার অর্থাৎ তিনি মখলুকাতের তাকদির বা পরিমাণ নির্ধারণ করেছেন এবং ভাগ্যের ফায়সালা করেছেন আল্লাহ তালা মখলুকাতের জন্য সুনির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট করেছেন তাদের ভাগ্যের ফায়সালা করেছেন তকদির নির্দিষ্ট করেছেন আল্লাহ তালা বলেছেন যে অখলাকা কুল্লা সেই ইন ফকদ্দারাহু তাকদিরা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সব কিছুর জন্য সুনির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করেছেন আল্লাহ তালা কোরআনে আরো বলেছেন আল্লাহ জি খলাকাফাসওয়া যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন আল্লাহ জি কদ্দারা ফাহাদা যিনি তাকদির সুনির্দিষ্ট করেছেন পরিমাপ নির্ধারণ করেছেন অতপর হৃদায়ত দিয়েছেন সুতরাং তাকদির নির্দিষ্টকারী পরিমাণ নির্দেশ নির্দিষ্টকারী তাকদিরের ফায়সালাকারী হচ্ছেন আল্লাহ তালা এবং আল্লাহ তালা অতপর বলা হয়েছে অদরাবালা হুম আজালা সুনির্দিষ্ট সময় তিনি নির্দিষ্ট করেছেন কে কখন মৃত্যু লাভ করবে কার কতদিন হায়াত দুনিয়া কখন ধ্বংস হবে প্রত্যেক বিষয়ে সুনির্দিষ্ট সময় কতটুকু এই সমস্ত বিষয়ে আল্লাহ তালাই নির্দেশ নির্দিষ্ট করেছেন আল্লাহ তালা বলেছেন ফাইদা জা আজালুহম লা সা সাআ ওলা ইয়াস্তাকদিমুন যখন আসবে সে তাদের নির্দিষ্ট সময় তখন তারা এটাকে আগায়ও নিয়ে আসতে পারবে না পিছাতেও পারবে না অন্য জায়গায় আল্লাহ বলেছেন আমা কোন ইল্লা কোনো নাফস কেউই মৃত্যুবরণ করতে পারে না আল্লাহ তালার অনুমতি ব্যতীত এবং এটার জন্য রয়েছে সুনির্দিষ্ট সময় সুতরাং আল্লাহ তালাই নির্দিষ্ট করে দিয়েছেন প্রত্যেক প্রত্যেক বিষয়ের সুনির্দিষ্ট সময় অতপর বলা হয়েছে আলাম ইয়াকফা আলাইহি সাই কবলা আই ইয়াহলুকাহুম সৃষ্টিকে সৃষ্টির পূর্বেই আল্লাহ তালার কাছে কোনো কিছু গোপন ছিল না তাদের আল্লাহ তালা যে সৃষ্টিকে সৃষ্টি করেছেন এর পূর্ব থেকেই তিনি জানতেন সৃষ্টি কি করবে না করবে সমস্ত কিছু আল্লাহ তালা জানতেন এবং বলা হয়েছে আলিমা মা হুম না কবলা আয়াহ লুকাহুম বরং তারা কে কি করবে তাদের সৃষ্টির পূর্বেও তিনি তা জানতেন আল্লাহ তালা সম্পূর্ণ কিছু জানতেন অতপর বলা হয়েছে যে ও আমর আহম বি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ তালার আনুগত্যের ও নাহা হুম মা অসিয়াতে এবং তিনি নিষেধ করেছেন তার অবাধ্য হতে সুতরাং এটা আল্লাহ তালার নির্দেশ আমরা যেন আল্লাহ তালারই আনুগত্য করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিই আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলি আল্লাহর হুকুম বিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহর হুকুম বিধান অনুযায়ী পরিপূর্ণ জীবন গড়ি এবং আল্লাহ তালা যা নিষেধ করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যা নিষেধ করেছেন যেই পথ থেকে আমাদেরকে বারণ করা হয়েছে সেই সমস্ত নিষিদ্ধ বিষয় সেই সমস্ত বারণকৃত বিষয় থেকে আমরা আল্লাহ তালার অবাধ্যতা থেকে আমরা দূরে থাকতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন আমি খলাক্তুল জিন্না ইল্লা আলিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে দিয়ে তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহর অবাধ্যতার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ জি খলাকাল মৌতাল হায়াত আলিয়াবলুয়াকুম আইকুম আহসানু আমালা যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু এই কথা এটা দেখে নেবার জন্য যে এই পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম সুতরাং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তালাকেই মানতে হবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে কোনো প্রকার নাফরমানি করা যাবে না ইত্তাবি মা হুংজিলা ইলাইকুম বিকুম তোমরা তোমাদের রবের তরফ থেকে যা কিছু নাজিল হয়েছে এটার অনুসরণ করো কোরআন এবং সুনার মাধ্যমে যা কিছু এসেছে এটার অনুসরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওলা তত্তাবি নিহি আউলিয়া তাকে ছাড়া আর কাউকে আউলিয়া বানাবানা না কোনো নেতার অনুসরণ করবানা না এবং আল্লাহ তালা আরও নির্দেশ দিয়েছেন ইন্নআল্লাহরু বিল আদলি আল ইহসান নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে ন্যায়পরণতা এবং এহসান করার উত্তম অনুগ্রহ করার ইতা ইদুল কোরবা এবং আত্মীয় স্বজনকে দান করার ওয়ানহা আনিল ফাহসা ইয়াল মুনকার এবং তিনি নিষেধ করেছেন সমস্ত অশ্লীলতা এবং খারাপ খারাপ কাজ অলবাগ এবং সমস্ত বিদ্রোহের কাজ অতপর বলা হয়েছে যে সব কিছুই আল্লাহ তালার পূর্ব নির্ধারিত দীর এবং ইচ্ছা অনুসারে চালিত হয় আল্লাহর ইচ্ছাই কার্যকর হয়ে থাকে বান্দার ইচ্ছা কেবল ততটুকুই কার্যকর হয় আল্লাহ তালা যতটুক তাদের জন্য ইচ্ছা করেন সুতরাং তিনি বান্দাদের জন্য যা চান তাই হয় আর যা চান না তা হয় না আল্লাহ তালাই সবকিছু সুনির্দিষ্ট করে রেখেছেন আল্লাহর ইচ্ছা অনুসারে পরিচালিত হচ্ছে তিনি বান্দাদের জন্য যা চান তাই সংগঠিত হয় যা চান না তা সংগঠিত হয় না আল্লাহ তালা নিজ অনুগ্রহে যাকে চান হেদায়ত দেন বিপদ এবং নিরাপত্তা এবং সুস্থতা দান করেন তিনি যাকে চান সম্পূর্ণ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তাকে গোমরাহ এবং অপমানিত করেন নানারূপ পরীক্ষায় ফেলেন আল্লাহ তালার ইচ্ছার গণ্ডিতেই তার ইনসাফ এবং অনুগ্রহের মাঝেই সবাই আবর্তিত হয়ে থাকে আল্লাহ তালা কারো প্রতিপক্ষ এবং প্রতিদ্বন্দ্বী এবং শরিক এবং সমকক্ষ হওয়ার অনেক উদ্বেগ আল্লাহ তালা সমকক্ষ কেউ নেই আল্লাহর সমান কেউই নেই আল্লাহর প্রতিপক্ষ হতে পারে প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন কারোই ক্ষমতা নেই এটা হওয়ার প্রশ্নই আসে না কারণ আল্লাহ তালা এত শ্রেষ্ঠ এত মহানত্ব এবং আল্লাহ ছাড়া সমস্ত কিছু যা আছে সব কিছু আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক সুতরাং তারা কিভাবে আল্লাহর প্রতিপক্ষ হবে তারা কিভাবে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কিভাবে আল্লাহর সমকক্ষ হবে কুল হু আল্লাহ আহাদ বলুন আল্লাহ তালা এক আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী লামিয়ালি দলামি উলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কেউ আল্লাহ তালাকে জন্ম দেয় নাই অলামিয়াকুল্লাহু কুফু আনহাদ এবং কেউই আল্লাহ সমকক্ষ নেই সুতরাং আল্লাহ তালার সমান কেউই হতে পারে না প্রতিদ্বন্দ্বী হতে পারে না শরিক হতে পারে না এগুলোর থেকে আল্লাহ তালা অনেক উর্ধে এবং আল্লাহ তালা যে সিদ্ধান্ত এবং ফায়সালা দেন এটাকে রদ করতে পারে এমন কেউই নেই আল্লাহ তালার সিদ্ধান্তকে ফিরিয়ে দিতে পারে এমন কেউই নেই আল্লাহ তালার হুকুমকে মুলতবি রাখতে পারে এমন কেউই নেই এবং তিনি তার তার কোনো ফরমান বা আদেশকে পরাভূত বা প্রভাবিত করার মতো কেউই নেই কোনো ফয়সালা যখন আল্লাহ তালা করে ফেলেন এটা কেউই ঠেকায় রাখতে পারে না তিনি যখন কোনো হুকুম করেন এটা মুলতবি করার মতো অধিকার কেউ রাখে না তিনি যখন কোনো ফরমাস বা ফরমান বা আদেশ দেন এটাকে কেউ পরাভূত করবে এবং প্রভাবিত করবে এরকম কেউই নেই আল্লাহ তালা আল্লাহর কার্যাবলীর ক্ষেত্রে বিজয়ী আল্লাহ তালা সর্ববিষয়ে সর্বশক্তিমান অথবা বলা হয়েছে আহমান্না বিদালিকা কুল্লি এই যে আল্লাহ তালার তৌফিদের ব্যাপারে যা কিছু বলা হলো এই সব কিছুর প্রতি আমরা পরিপূর্ণ বিশ্বাস করি পরিপূর্ণভাবে ইমান রাখি ওয়াই কন্যা আন্না কুল্লামিন আইন্দেহ এবং আমরা এটার ব্যাপারে ইয়াকিন রাখি দৃঢ় বিশ্বাস রাখি যে সব কিছু আল্লাহ তালার তরফ থেকে হয়ে থাকে অতপর নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এ ব্যাপারে আমাদের আকিদা এ ব্যাপারে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ তিনি বলেন যে وإن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম আল্লাহ তালার মনোনীত বান্দা আল্লাহ তালার নির্বাচিত নবী এবং তিনি হচ্ছেন পছন্দনীয় রসুল সুতরাং এই রাসুলের আনুগত্য করা আমাদের জন্য সবার জন্য ফরজ ওমা অরসালনা আমির রসুল ইন ইল্লা লিউতা বি ইদনিল্লা মূলত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রাসুল প্রেরণ করি যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় জীবনের কোনো ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের বিপরীত অন্য কোনো আনুগত্য করা যাবে না কোনো আদেশ নিষেধ মানা যাবে না এবং অনুসরণ করা যাবে না সুতরাং রাসুল সাল্লাহ আলাইস্লামের শিক্ষা এবং আদর্শের প্রতি কোনো সন্দেহ পোষণ করা এটা হচ্ছে মুনাফিকি আর রাসুল সাল্লাহ আলাইস্লামের শিক্ষা এবং আদর্শের বিরোধিতা করা এটা হচ্ছে কুফরি আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পরিপূর্ণভাবে রাসুল সাল্লাহ আলাইস্লামের আদেশ নিষেধকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য রসুল সাল্লাহ আলাইস্লামকে অনুসরণ করার জন্য এটাই হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন অতপর বলা হয়েছে ওয়া আন্নাহ আম্বিয়া নিশ্চয়ই তিনি হচ্ছেন সর্বশেষ নবী নবীদের মধ্যে সর্বশেষ আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না এবং রসুল সাল্লাহ আলিয়াল্লাম আসার মাধ্যমে নবতের ধারা বন্ধ হয়ে গেছে এই দুনিয়ায় যত জাতি যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষ এবং জিনদের প্রতি তিনি রসুল এবং প্রত্যেকের জন্যই ফরজ রসুল সাল্লাহ আলাইস্লামকে অনুসরণ করা এছাড়া কেউই মুক্তি পাবে না রসুল সাল্লাহ আলাইস্লাম আসার পরে আর কেউ যদি অন্য কোনো কাউকে অনুসরণ করে আল্লাহ তালা বলেছেন কিন রসুল আল্লাহ ও খতামান নবীন বরং আপনি হচ্ছেন আল্লাহ রসুল এবং নবীদের মধ্যে সর্বশেষ এবং তিনি গোটা মানব গোষ্ঠী জিন জাতির প্রতি সত্য জীবন ব্যবস্থা এবং হৃদায়ত নূর আলোস প্রেরিত হয়েছিলেন সমস্ত মানুষ এবং জিনদের প্রতি তিনি তিনি সত্য জীবন ব্যবস্থা হৃদায়ত নূর এবং আলোস প্রেরিত হয়েছিলেন এবং আমাদের নবী হচ্ছেন ও ইমামুল আতকিয়া যে তিনি হচ্ছেন মুত্তাকিনদের ইমাম মুত্তাকিনদের ইমাম আল্লাহ বিরুদের ইমাম হচ্ছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ তালাকে ভালোবাসা আল্লাহ তালাকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করা কুল ইনকুম তুম তহিব্বন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো ফত্তা বিয়নি ইহবিব কুমুল্লাহ আমাকে অনুসরণ করো অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইসালামকে অনুসরণ করো ইহবিব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি হচ্ছেন সাইয়িদুল মুরসালিন নবীদের সর্দার এক হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আনা সাইয়িদু ওলাদি আদম ইয়মাল কেয়ামা ইয়মুল কেয়ামতে আমি হচ্ছি বনি আদমের আদম সন্তানের সর্দার অন্য হাদিসে বলেছেন যে কিয়ামা আমি মানব জাতির জন্য নেতা হব কেয়ামতের দিবসে সুতরাং আমাদের নবী রসুল সাল্লাহ আলহিহাস্লাম তিনি হচ্ছেন সমস্ত রসুলদের সর্দার তিনি যখন মেরাজে গমন করেছিলেন বাইতুল মোকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন এবং তিনি তাদের ইমামতি করেছিলেন ও হাবিবু রব্বিল আলমিন বলা হয়েছে তিনি হচ্ছেন জগৎসমূহের রব আল্লাহ তালার হাবিব এ ব্যাপারে রসুল সাল্লাম বলেছেন ইন্দানি হাত্তা খজানি খলিলা নিশ্চয়ই আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন সবচেয়ে প্রিয়তম বন্ধু হিসাবে গ্রহণ করেছেন সবচেয়ে ঘনিষ্ঠ হিসাবে গ্রহণ করেছেন কামাত্তা খজা ইব্রাহিমা খলিলা যেমন তিনি ইব্রাহিমকে খালিল হিসাবে গ্রহণ করেছেন অন্য এক হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন দুনিয়ায় কাউকে যদি আমি খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম কিন্তু আমি হচ্ছি রহমানের খলিল জগৎ সময়ের রব সর্ব মহান দয়ালু যে আল্লাহ তালা সে আল্লাহ তালার খালিল তো আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লামের মতো আল্লাহ তালা খালিল হিসাবে গ্রহণ করেছেন সবচেয়ে প্রিয়তম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে যে কেউ তিনি হচ্ছেন সর্বশেষ নবী যে কেউ নবুয়তার দাবি করবে সে দাবি হবে মিথ্যা সেই দাবি হবে ভ্রান্ত এবং প্রবৃত্তি প্রসূত এবং লালসা প্রসূত সেই দাবি হবে বাতিল দাবি এবং সে কাজ্জাব উপাধি পাবে মিথ্যা যেমন মুসাইলামা কাজ্জাব সে নবুয় দাবি করেছিল তাকে সমস্ত মানুষেরা মিথ্যাবাদী রূপে চিনে সুতরাং কেউই আর নবী দাবি করলে এই দাবি গ্রহণযোগ্য হবে না সবার জন্য বাধ্যতামূলক রসুল সাল্লাহ আলহিসাল্লামের অনুসরণ করা এমনকি ঈসা মাসিহ আলহিসাল্লাম যখন তিনি কেয়ামতের পূর্বে দুনিয়ায় আবার আসবেন তখন তিনি এসে উম্মাতে মোহাম্মদীর অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লামের শরীয়ত অনুযায়ী আমল করবেন সুতরাং এটা থেকে প্রমাণিত যে আমাদের প্রত্যেকেরই রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করতে হবে এবং আর কারো নবুয়তের দাবি গ্রহণযোগ্য নয় নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে অতপর বলা হয়েছে কোরআন মাজিদের ব্যাপারে ইমাম আবু জাফর আত্তাহাবি রহমতুল্লাহ বলেন যে ওয়াইনাল কোরআনা কালামুল্লাহ নিশ্চয়ই কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম আল্লাহ তালার নিকট থেকেই বাণী হিসেবে কোনরূপ অবস্থা এবং আকার আকৃতি ছাড়াই এই কোরআনের প্রকাশ ঘটেছে আল্লাহ তালা ওহি হিসাবে তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর এই কোরআনকে নাজিল করেছেন মুকমিনগণ আল্লাহর তরফ থেকে ওয়াহি হিসাবেই এই কোরআনের সত্যতা স্বীকার করে নিয়েছে এবং প্রকৃতই যে এটা আল্লাহ তালার কথা আল্লাহ তালার কালাম এটার ব্যাপারে দৃঢ় বিশ্বাস ইমান এনেছে তবে এটা সৃষ্টিকুলের কথার মতো সৃষ্ট নয় বরং এটা আল্লাহ তালার একটি বিশেষ কালাম সুতরাং কেউ এই কালাম শোনার পর যদি ধারণা করে যে এটি মানুষের কথা তবে সে নিঃসন্দেহে কাফের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলেন যে যদি কেউ এটা শোনার পরে ধারণা করে যে এটা হচ্ছে মানুষের কথা আসলে সে নিঃসন্দেহে কাফের ফামান সামিয়াহু ফাজামা আন্নাহু কালামুল বাসার ফাকাদ খাফার তিনি বলছেন যে ব্যক্তি এটা শুনে ধারণা করবে যে এটা মানুষের কথা তাহলে সে কাফার সে কুফরি করেছে সে কাফের হয়ে গেছে আল্লাহ তালা এরূপ লোকের নিন্দা করেছেন তাদের দোষী সাব্যস্ত করেছেন এবং জাহান নামের শাস্তির ধমক দিয়েছেন আল্লাহ তালা বলেছেন হি সাকর আমি তাদেরকে সত্যর জাহান নামে শীঘ্রই তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব সুতরাং যে বলবে যে ইন্না হাজা ইল্লা কৌলুল বাসার যে ব্যক্তি বলবে যে এটা হচ্ছে নিশ্চয়ই মানুষের কথা তখন তাকে আল্লাহ তালা জাহান নামে সুরে মারার ধমক দিয়েছেন নিশ্চিতভাবে আমাদের এই কথা জানা হয়ে গেল যে এবং এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস হলো যে নিশ্চয়ই কোরআন মাজিদ মানুষের নয় বরং মানুষের স্রষ্টার কালাম মানুষের যিনি সৃষ্টিকর্তা তার কালাম এটা এবং মানুষের কালামের সাথে মানুষের কথার সাথে এটার কোনো সাদৃশ্য নেই অতপর লেখক রহিমাউল্লাহ তিনি বলেন যে ওমান ওসাফাল্লাহ বিমানান মিনমা আনিল বাসার ফাকত কাফার যে ব্যক্তি আল্লাহ তালার কোনো আল্লাহ তালাকে মানবীয় কোনো গুণ দ্বারা আল্লাহ তালাকে বিশেষিত করবে সে কাফের হয়ে যাবে কারণ আল্লাহ তালার নিঃসত্তা এবং গুণাবলীতে সৃষ্টি থেকে আলাদা সুতরাং আল্লাহ তালাকে মানবীয় কোনো গুণে গুণান্বিত করা যাবে না আল্লাহ তালার জন্য কোনো মানুষের গুণ চিন্তা করলে এ দ্বারা আল্লাহকে বিশেষিত করলে সে কাফের হয়ে যাবে অতএব যে ব্যক্তি এ ব্যাপারে গভীর দৃষ্টির সঙ্গে অন্তর্দৃষ্টির সঙ্গে কাজ করবে সে শিক্ষা লাভে ধন্য হবে এবং সে কাফেরদের মতো অবান্তর কথা বলা থেকে বিরত থাকবে আর নিশ্চয়ই আল্লাহ তালা সে গুণাবলিতে যে অনন্য তিনি যে মানুষের মতো নন তিনি যে মানুষের সদৃশ নন তিনি যে মানুষের অনুরূপ নন এই সন্দেহাতীত জ্ঞান অর্জন করতে সে সক্ষম হবে যারা জান্নাতবাসী হবে তাদের যে তারা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ লাভ করবে এটা সত্য এবং সঠিক এবং এই যে দর্শন লাভ হবে এটা সব রকম দিক স্থান সীমা পরিসীমার বিনা পরিবেষ্টনে এবং আমাদের কোনো বোধগম্য অবস্থার ধরন বা আকৃতি ছাড়া আমরা জানি না এটা কেমন হবে আমরা আল্লাহ তালা বলেছেন এটার প্রতি ইমান রাখি কিন্তু এটার ধরন প্রকৃতি আমরা জানি না আমাদের রব আল্লাহ তালা কিতাবে বলেছেন উজু হুই ইয়মা ইদিন না বের সেদিন অনেক চেহারা হবে হাসি খুশিতে উজ্জ্বল ইলা রব্বিহা না বের তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে এ আয়তের তাফসির আল্লাহ তালার ইচ্ছা এবং ইল মোতাবিকে হবে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলহিসাল্লাম সেই হাদিসে যা বর্ণনা করেছেন তিনি যেভাবে বলেছেন সেভাবেই এটাকে গ্রহণ করতে হবে এবং এটার দ্বারা যে উদ্দেশ্য যে অর্থ উদ্দেশ্য করেছেন তা মেনে নিতে হবে আমরা এ ব্যাপারে নিজস্ব রায় বা মতামতের ভিত্তিতে কোনো অপব্যাখ্যার মাধ্যমে নিজেদের প্রবৃত্তির বশীভূত হয়ে অনুমানের ভিত্তিতে কোনো মন গড়া কথাবার্তা বা অনুপ্রবেশ ঘটাব না কেননা দিন এবং ধর্মীয় ব্যাপারে কেবলমাত্র সেই ব্যক্তি ভ্রান্তি এবং পদস্থলন থেকে নিরাপদ থাকতে পারে যে লোক আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করে দেয় এবং যে বিষয়ে তার নিকট সংশয়যুক্ত তিনি তার সম্মুখ জ্ঞাত আছেন বলে আল্লাহ তালাই জ্ঞাত আছেন বলে তার কাছে ওইসব বিষয় সুপর্দ করে দেয় কোনো বিষয়ে সন্দেহযুক্ত হলে বা যদি এটার প্রকৃতি ধরন না বোঝা যায় সেক্ষেত্রে আল্লাহর কাছেই সুপর্দ করে দিতে হবে এ ব্যাপারে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহ তালাই সবচেয়ে বেশি জানেন অতপর লেখক রহিমউল্লাহ বলেন তিনি বলেন ওলা তাজবত কদামুল ইসলামী ইল্লা আলা জহরিত তসলিমি উল ইসলাম কোনো ব্যক্তির আল্লাহর নিকট আল্লাহ এবং তার রাসুলের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ পরিপূর্ণ বর্ষতা এবং আনুগত্য সারা ইসলামে অটল এবং অবিচল এবং দৃঢ় প্রতিষ্ঠিত হতে পারবে না এই কথাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আকিদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ আলাই খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে যদি কেউ আত্মসমর্পণ পরিপূর্ণ আল্লাহর কাছে বশ্যতা স্বীকার না করে আল্লাহর কাছে নিজেকে সঁপে না দেয় পরিপূর্ণ আনুগত্য না করে তাহলে সে ইসলামে অটল অবিচল থাকতে পারবে না দৃঢ় প্রতিষ্ঠিত হতে পারবে না তিনি বলেন যে এজন্য যে লোক এমন কোনো ইলম বা জ্ঞান অর্জনের চেষ্টা করবে যা তার জ্ঞান সীমার বাইরে এবং অর্থাৎ যা তার যা তার জ্ঞান যাই ব্যাপারে তার জ্ঞান সীমিত এবং তার বুদ্ধি বিবেক এবং বুঝ সমজ যদি আত্মসমর্পণের পরে তুষ্ট বা তৃপ্ত না হয় তবে তার এই ইচ্ছা এবং বাসনা কামনা তাকে খাঁটি তৌহিদ এবং পরিচ্ছন্ন জ্ঞান এবং সঠিক ইমান থেকে দূরে নিক্ষেপ করবে তখন সে নানারূপ অসোয়াশা পেরেশানি সংশয়ের মধ্যে পড়ে কুফরি ইমা কুফরি এবং ইমান বিশ্বাস এবং অবিশ্বাস শিকার এবং অস্বীকার এটা দুদুল্যমান অবস্থায় থাকবে কখনো ইমানদার কখনো কাফের কখনো বিশ্বাসী কখনো অবিশ্বাসী এ অবস্থায় সে থাকবে না সে আন্তরিক নিষ্ঠার সাথে ইমান আনবে আর না দৃঢ় অবিশ্বাসী এবং অস্বীকারী কাফের হবে সুতরাং আমাদের উচিত হচ্ছে আমাদের ইমানকে আমাদের ইসলামকে সাবেত করার জন্য লেখক খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যাতে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করি আল্লাহ তাল্লার কাছে নিজেদেরকে সঁপে দেই যে ব্যাপারে আমাদের জ্ঞান সীমা পুষতে পারে না আমরা আল্লাহর দিকে সুপর্দ করে দিই এবং এটা থেকে সন্তুষ্ট থাকি এটার ধরন প্রকৃতি আমরা বুঝি আর না বুঝি এটাতে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি এবং আল্লাহর তরফ থেকে এটা বিশ্বাস করি আমরা অতপর ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ তিনি বলেন যে জান্নাতবাসীদের জন্য আল্লাহ তালার যে দিদার বা দর্শন লাভ এটা প্রমাণিত সত্য এ বিষয়ে যে লোক এটাকে ধারণা কল্পনার বিষয় মনে করে কিংবা নিজ জ্ঞান বুদ্ধি অনুযায়ী আর মন গড়া তাবিল বা ব্যাখ্যা করে তার ইমান সহি এবং বিশুদ্ধ হবে না কেননা আল্লাহর দিদার এবং রুবুবিয়াত সংক্রান্ত প্রতিটি বিষয়ের মর্মার্থের কোনো অপব্যাখ্যা করা থেকে বিরত থাকা এবং বাধ্যতামূলক এটি যেভাবে এসেছে সেভাবে একথার সত্যতা মেনে নেওয়ার মধ্যে ইমানের পরিচয় এই নীতির উপরেই মুসলমানদের আসল দিন প্রতিষ্ঠিত যে লোক আল্লাহ তাল্লার গুণাবলী অস্বীকার করে এবং সৃষ্টির সাথে আল্লাহর গুণাবলীর সাদৃশ্য খোঁজে সৃষ্টির সাথে আল্লাহর গুণাবলীর সাদৃশ্য খোঁজে এবং তুলনা দেওয়া থেকে আত্মরক্ষা না করবে অবশ্যই ব্যক্তির পদস্থলন ঘটবে সে জলালায় চলে যাবে এবং সে রব্বুল আলমিনের যে আল্লাহ তালার যে মহানত্ব পবিত্রতা মর্যাদা এটা বুঝতে ব্যর্থ হবে কারণ আল্লাহ তালার ওহদানিয়াতের গুণাবলী দ্বারা বিশেষিত তিনি সমস্ত বিষয়ে একক এটা কোনো সাদৃশ্য এবং রকম ধরন ব্যতীতই তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি লোকের কেউই আল্লাহ তালার গুণে গুণান্বিত নয় আল্লাহ তালা সব রকম সীমা পরিসীমা এবং দিক দিগন্ত থেকে উপায় উপকরণ থেকে অনেক উর্ধে যাবতীয় উদ্ভাবিত সৃষ্ট বস্তুর ন্যায় তাকে ছয় দিক পরিবেষ্টন করতে পারে না আল্লাহ তালা মহান সর্বশ্রেষ্ঠ অতপর বলা হয়েছে যে মিরাজের ঘটনা সত্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে রাতের বেলা জাগ্রত অবস্থায় সশরীরে এই ভ্রমণ মিরাজের ভ্রমণ করা হয়েছিল এবং আসমানে তুলে নেওয়া হয়েছিল অতপর আল্লাহ তালা যত ঊর্ধ্ব জগতে চেয়েছেন রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে গিয়েছেন তাকে যে মান মর্যাদায় ভূষিত করেছেন যে মান মর্যাদায় দিতে চেয়েছেন তা দিয়েছেন এবং রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি যা ওয়াহি করার ছিল তা ওয়াহি করেছেন এবং তিনি যা কিছু দেখেছেন তার অন্তর এটাকে সত্য বলে স্বীকার করে নিয়েছে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আমাদের নবী সাল্লাহ আলাইস্লামের প্রতি রহমত এবং শান্তি বর্ষণ করুন